বারা রদিল্লাহ তালাহ হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম মাটি উঠাচ্ছিলেন এবং বলছিলেন যদি আপনি না হতেন তাহলে আমরা হিদায়ত লাভ করতাম না